হইবার তদ্বারা ছিল আচ্ছাদিত তাহার দৃষ্টি বিভ্রম হয় নাই দৃষ্টি লক্ষ্যচ্যুত হয় নাই সে তো তাহার প্রতি বালকের মহান নির্দেশনাবলী দেখিয়াছিল তোমরা কি ভাবিয়া দেখিয়াছ লাত ও উজ্জা সম্বন্ধে এবং তৃতীয় আরেকটি মানাত সম্বন্ধে তবে কি তোমাদের জন্য পুত্র সন্তান এবং আল্লাহর জন্য কন্যা সন্তান تلك إذا قسمة ضيزى এই প্রকার বন্টন তো অসঙ্গত إن هي إلا أسماء سميتموها أنتم وآباؤكم سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن يتبعون إلا الظن وما تهوى الأنفس ولقد جاءهم من ربهم الهدى এইগুলি কতক নামমাত্র যাহা তোমাদের পূর্বপুরুষগণ ও তোমরা রাখিয়াছ যাহার সমর্থনে আল্লাহ কোন দলিল প্রেরণ করেন নাই তাহারা তো অনুমান এবং নিজেদের প্রবৃত্তি অনুসরণ করে অথচ তাহাদের নিকট তাহাদের প্রতিপালকের পথ নির্দেশ আসিয়াছে أم للإنسان ما تمنى মানুষ যাহা চায় তাহাই কি সে পায় فلله الآخرة والأولى বস্তুত ইহকাল ও পরকাল আল্লাহরই وكم من ملك في السماوات لا تغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى আকাশে কত ফিরিস্তা রহিয়াছে উহাদের সুপারিশ কিছুমাত্র ফলপ্রসূ হইবে না তবে আল্লাহর অনুভূতির পর যাহার জন্য তিনি ইচ্ছা করেন ও যাহার প্রতি তিনি সন্তুষ্ট إن الذين لا يؤمنون بالآخرة ليسمون الملائكة تسمية الأنثى যাহারা আখিরাতে বিশ্বাস করে না তাহারাই নারীবাচক নাম দিয়া থাকে ফিরিস্তাদেরকে وما لهم به من علم إن يتبعون إلا الظن وإن الظن لا يغني من الحق شيئا অথচ এই বিষয়ে উহাদের কোনো জ্ঞান নাই উহারা তো কেবল অনুমানেরই অনুসরণ করে কিন্তু সত্যের মোকাবিলায় অনুমানের কোনোই মূল্য নাই فأعرض عمن تولى عن ذكرنا ولم يرد إلا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 অশ্লীল কার্য হইতে ছোটখাটো অপরাধ করিলেও তোমার প্রতিপালকের ক্ষমা অপরিসীম আল্লাহ তোমাদের সম্পর্কে সম্মুখ অবগত যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছিলেন মৃত্তিকা হইতে এবং যখন তোমরা মাতৃগর্ভে ভ্রূণ রূপে ছিলে অতএব তোমরা আত্মপ্রশংসা করিও না তিনি সম্মুখ জানেন মুত্তাকি কে তুমি কি দেখিয়াছ সেই ব্যক্তিকে যে মুখ ফিরাইয়া নেয় এবং দান করে সামান্যই পরে বন্ধ করিয়া দেয় তাহার কি অদৃশ্যের জ্ঞান আছে যে সে প্রত্যক্ষ করে তাহাকে কি অবগত করা হয় নাই যা আছে মুসার কিতাবে এবং ইব্রাহিমের কিতাবে যে পালন করিয়াছিল তাহার দায়িত্ব উহা এই যে কোন বহনকারী অপরের বোঝা বহন করিবে না আর এই যে মানুষ তাহাই পায় যাহা সে করে আর এই যে তাহার কর্ম অচরেই দেখান হইবে অতঃপর তাহাকে দেওয়া হইবে পূর্ণ প্রতিদান আর এই যে সমস্ত কিছুর সমাপ্তি তো তোমার প্রতিপারকের নিকট আর এই যে তিনি হাসান তিনি কাঁদান আর এই যে তিনি মারেন তিনি বাঁচান আর এই যে তিনি সৃষ্টি করেন যুগল পুরুষ ও নারী শুক্র বিন্দু হইতে যখন ও স্খলিত হয় আর এই যে পুনরুত্থান ঘটাইবার দায়িত্ব তাহারই আর এই যে তিনি অভাব মুক্ত করেন ও সম্পদ দান করেন আর এই যে তিনি এ শিরা নক্ষত্রের মালিক আর এই যে তিনি প্রাচীন আদ সম্প্রদায়কে ধ্বংস করিয়াছিলেন আর সামুদ সম্প্রদায়কে কাহাকেও তিনি বাকি রাখেন নাই আর ইহাদের পূর্বে নুহের সম্প্রদায়কে উহারা ছিল অতিশয় জালিম ও অবাধ্য উল্টানো আবাস ভূমিকে নিক্ষেপ করিয়াছিলেন উহাকে আচ্ছন্ন করিল কি সর্বগ্রাসী শাস্তি তবে তুমি তোমার প্রতিপালকের কোন অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করিবে অতীতের সতর্ককারীদের ন্যায় এই নবীও এক সতর্ককারী কিয়ামত আসন্ন ليس لها من دون الله كاشفة আল্লাহ ব্যতীত কেহই ইয়া ব্যক্ত করিতে সক্ষম নয় أفمن هذا الحديث تعجبون তোমরা কি এই কথায় বিস্ময় বোধ করিতেছ وتضحكون ولا تبكون এবং হাসি ঠাট্টা করিতেছ ক্রন্দন করিতেছ না وأنتم سامدون তোমরা তো উদাসীন فاسجدوا لله واعبدوا অতএব আল্লাহকে সিজদা করো এবং তাহারই ইবাদত করো